ব্রহ্মা যে সমস্ত স্তুতিগুলো করেছেন ভগবান লোক দর্শন করার পর সেগুলোকে আমরা ব্রহ্মসংহিতায় পেয়ে যাই যেটা সাক্ষাৎ পরাত্পর অখিলেশ্বর স্বয়ংরূপ ভগবান যিনি কৃষ্ণ চৈতন্য তিনি কৃষ্ণ তিনি দক্ষিণ ভারতে গিয়ে সেখান থেকে শাস্ত্রের এই প্রমাণগুলো নিয়ে এসেছিলেন ব্রহ্মসংগীতা আর কর্ণামৃত গ্রন্থ দুটো নিয়ে এসেছিলেন সেটা থেকে বোঝা যায় ব্রহ্মসংগীতার গ্রন্থের গ্র্যাভিটি গুরুত্বটা বোঝা যায় কেন সাক্ষাৎ ভগবান এনেছেন ভক্ত সমাজ সবাই নকল করে লিখে নিয়েছিল সব ব্রহ্মসংগীতা তাও ব্রহ্মসংগীতা টোটাল নয় ব্রহ্মসংগীতার খালি পঞ্চম অধ্যায়টা টোটাল ব্রহ্মসংগীতার খালি পঞ্চম অধ্যায়টা পাওয়া গেছে বাকি কোথায় গেছে কেই জানে এত প্রামাণিক গ্রন্থ সেইখানে আমরা দেখতে পাই ব্রহ্মা ভগবানের কৃপালাভের পর কিভাবে ভগবানের স্তুতি করেছিলেন একবারে অথেন্টিক বিষয় যা দেখেছেন সেইগুলো ব্রহ্মা লিখেছেন তাই কিনা যা যা দেখছেন ভগবানের ধাম দেখছেন চোখে দেখাচ্ছে দেখো জাবান হাম যথা ভাব ইয়দ রূপ গুণ কর্মকহ তথৈব বিজ্ঞান বস্তু তে মদনুগ্রহাত আমার অনুগ্রহতে তুমি সব জানতে পারো দেখো আমি কেমন আমার রূপ কেমন আমার ইচ্ছা কেমন আমার ধাম কেমন আমার রহস্য কি সব তোমাকে আমার খুলে দিলাম কিন্তু আমার অনুগ্রহে তুমি জানো নিজের চেষ্টা পারবে না নিজের চেষ্টা হবে না খুলে দিয়েছিলেন ব্রহ্মা ওইগুলোই তো নিজের ডাইরেক্ট ফিলিংগুলো যা যা দেখেছেন সেটাই তো তিনি ব্রহ্মসংগীতা হিসেবে লিখেছেন ব্রহ্মসংগীতা কোনটা ব্রহ্মসংগীতা ওইতে ব্রহ্মসংহিতা ব্রহ্মা নিজে ওটা স্তুতি করে রচনা করেছে ভগবানের গদগদ হয়ে একেবারে তা হয়ে গেল এখানেও ব্রহ্মা প্রচুর স্তুতি করছেন একই হয়তো আগে পিছিয়ে এগুলোই আছে বা কল্পভেদে বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়েছে এইভাবে ভগবানের স্তুতি করলেন প্রচুর লোক সৃষ্টির কামনায় ব্রহ্মা কর্তৃক ভগবানের স্তুতি হলো স্তুতি করার মধ্যে অনেক ইম্পর্টেন্ট প্রচুর গুরুত্বপূর্ণ অনেক কথা আছে তার মধ্যে শর্ট আউট করে আমি দুই একটা আলোচনা করছি কেন উপায় নেই আমি আমি ক্ষমা প্রার্থী উপায়ও নেই আমি টোটাল পিকচার ভাগবতে তুলব কি করে অহন্না পিতার্থ করনা নিশি নিশয়ানা না মনোরথ ধিয়া ক্ষণ ভগ্ন নিদ্রা দৈব অহতার্থ রচনা ঋষয়োপি দেব যুষ্মদ প্রসঙ্গ বিমুখা ইহ সংসরন্তি যুষ্মদ প্রসঙ্গ বিমুখা ইহ সংসরন্তি বলছেন যুষ্মদ প্রসঙ্গ বিমুখা ইহ সংসরন্তি যারা ভগবানের বিমুখ যুষ্মত মানে যে ভগবানের প্রসঙ্গ থেকে যারা দূরে রয়েছেন তাদেরই সংসার দশা প্রাপ্ত হয় আবার ইহ সংসরন্তি এটা দ্বারা প্রমাণ করছে সংসরন্তি অর্থাৎ সংসারে গচ্ছতি আর যদি বহু বচন হয় গচ্ছন্তি তাই হয়ে গেল একটা জীবের কথা গচ্ছতি সংসার জীবের স্বরূপে নাই নাই নাই তিন সত্য যেটা সকালবেলা বলা হয়েছিল এই জগতে যা কিছু শুদ্ধ আত্মার মধ্যে এই জগতের কোনো কিছু সুখ দুঃখ কোনো কিছু প্রতিফলন হওয়া সম্ভব নয় তাই কি না হেরা প্রমাণ সকালে বলেছিলাম তালগাছটা সরোবরের তীরে দাঁড়িয়ে রয়েছে সরোবরের জল কাঁপছে মনে হচ্ছে তালগাছ কাঁপছে কিন্তু বাস্তবিক তালগাছ কাঁপছে না এক জায়গায় রয়েছে সেরকম জীবের যখন মায়ামোহ অপগত হয় তখন দেখা যায় ভগবান ছাড়ার কোনো কিছু নেই জগতের কোনো কিছু আমার নয় জগতের কাউর সঙ্গে কোনো ব্যক্তির সঙ্গে বস্তুর সঙ্গে আমার সম্বন্ধ ছিল না নেই এবং থাকবে না একমাত্র সদ্গুরু যদি আশ্রয় করে তার সঙ্গে নিত্য সম্বন্ধ ভগবত ধামের সঙ্গে এটা হলো তাহলে যুষ্মৎ প্রসঙ্গ বিমুখা ইহ সংসরন্তি সংসরন্তি মানে সংসরন্তি এটা যাওয়া বোঝাচ্ছে হ্যাঁ সংশ্রী অর্থাৎ যাওয়া গমন অর্থে গম ধাত সংসরন্তি এটা যে যাওয়া অর্থে ব্যবহার করা হয়েছে অর্থাৎ সংসারে গিয়ে পড়েছে সংসারে গিয়ে পড়েছি যেমন আমাদের মাস্টার মশাইরা ছোটোবেলায় রেখে গেলে বলতো না এই যদি কিছু করলে মরা মরতে এসেছে <laughs> মরা মরতে এসেছে রেগে গিয়ে বলতেন ছোটোবেলায় তাহলে ইহ সংসরন্তি আমাদের মতো মরাগুলো সংসারে এসে পড়েছে দরকার ছিল না কি দরকার কিন্তু মহাপুরুষগণকে যে ভগবান পাঠান সেটা কিন্তু সাধারণ জীবের মতো জন্ম নয় মহাপুরুষগণ এই যে সাধুগুরু বৈষ্ণব যে জগৎ থেকে আসেন তারা কিন্তু ভগবত ইচ্ছায় জগতে আসেন তাদের সম্বন্ধে শাস্ত্রে পরিষ্কার বলা রয়েছে ন জন্ম কর্ম বন্ধনম বৈষ্ণবানাঞ্চ বিদ্যতে বৈষ্ণবগণের সাধুগণের জন্মকর্মের কোনো বন্ধন নাই সাধারণ জীবের আছে সাধারণ জীবের কর্মবন্ধন আছে তারা জন্মগ্রহণ করেন আবার কর্মফলে আবার পতিত আবার জন্মগ্রহণ করেন এই জন্য তাদের জন্মকরণের মালা পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি মাতৃ জঠরে শয়নম কে বলছেন শঙ্করাচার্যজি জগৎগুরু শঙ্করাচার্য তিনি ভক্তির কথা গোপনে বলেছেন আর মায়ামহ বিশ্বাস করে অসুরদের জন্য অন্য কথা বলেছেন পুনরপি মরণম পুনরপি জননম পুনরপি মাতৃ জঠরে শয়নম তাই কিনা এর বাইরে কেউ যেতে পারবে না যদি জঠর যন্ত্রণার বাইরে যেতে চাও তৃতীয় স্কন্ধে এবার কপিল দিয়ে বলবেন মা কিভাবে সন্তান জন্ম হয় দেখো সব বর্ণনা ভয় পেয়ে যাবে লোকে তারপর গর্ভে সেরম বড় হয় মা যেমন নুন টক ছাল বেশি করে খাবে বাচ্চাটা জলে গা পাতলা চক চামড়া এইভাবে মাকে বর্ণনা করছেন দেখো এই জীবগণ সুন্দর বর্ণনা তাহলে অহন্যাপ অহন্যা করনা করণা নিশি নিশ্চয়ানা নানা মনোরথ ধিয়া ক্ষণভগ্ন নিদ্রা বহুত অনেক বুদ্ধি মাথায় আটছে রাত্রিবেলা ঘুমিয়েছে ব্যবসা বাণিজ্য করে সব কিছু করে চাকরি মাথা ঘুমিয়েছে ঘুমিয়ে হঠাৎ ঘুম ভেঙে গেল ঘুমিয়ে গেল কোনো স্বপ্ন দেখেছে যে আমার কাছ থেকে টাকাটা পেতো এসে আমাকে আমাকে গালাগাল দিচ্ছে এসে বাড়ির সামনে দাঁড়িয়ে সারা ঘুম ভেঙে গেল টাকা ধার করেছিল স্বপ্নে টাকাটা ধার করেছি কবে দেবো পাচ্ছে না আর স্বপ্নে দেখছি যে মারতে এসছে আমাকে এই টাকা কবে দিই বল মেরেই ফেলবো তো হঠাৎ ঘুম ভেঙে গেছে কে কাঁপতে টাকা চাইতে এসছে কি করি এখন এরকম এইভাবে দেখা যায় যারা বিজনেস আদিতে লস খাচ্ছেন শেয়ার মার্কেটে লস খাচ্ছে ঘুম থেকে দিয়ে শেয়ারে বিরাট লস হয়ে গেছে হা ভয়তে লাপিয়ে উঠেছে শেয়ারের খবর চলে এসছে চোখের সামনে দেখা শেয়ার মার্কেটে খবর আসছে এম ফোন চারিদিকে রয়েছে এখানে ধরছে হ্যালো হ্যালো এরম কথা বলছে হঠাৎ এসে এসে একটা বিশাল একটা খবর তার কাছে চলে এলো অমুক কোম্পানির একটা বিশাল শেয়ার কিনেছে সে সে কোম্পানি ফেল করেছে তার ইনস্ট্যান্টও হিসাব করে দেখছে আমার সত্তর আশি লাখ টাকা জলে চলে গেল সঙ্গে সঙ্গে ফোনটাকে ধরে পড়ে গেল ফোনটাকে ধরেই ওইখানে কাঁদ ফোনটাকে ধরে রয়েছে আর হার্ট ফেল করে গেল মরে গেল এ বোকা লোকটা যদি সাধুসঙ্গ করত তাহলে কিন্তু ওরা হতো না হতো সে জানতে পারতো ওই টাকাটা তুই নয় ও টাকাটাকে হার্ট এ আমার হৃদয় এটা ভেবে রেখেছি তা টাকা গেলে আমি মরে যাব তাই কি না মরে গেলেও সত্যি জগতের বিষয়বস্তুর সঙ্গে যত ডিটাচমেন্ট আপনাদের মধ্যে গ্রো করবে তরো আপনারা প্রসিড করতে পারবেন আগের দিকে দিনে দিনে যত আপনাদের জগতের বস্তুগুলোর সঙ্গে জগতের ব্যক্তিগুলোর সঙ্গে যত ডিটাচমেন্ট বৈরাগ্য সিদ্ধি হবে তত আপনি আগের দিকে যেতে পারবেন তা নাহলে কোনো লাভ হবে না হবে হ্যাঁ কোনো লাভ হবে না এইভাবে নানা মনোরথ ধিয়া ক্ষণভগ্ন নিদ্রা দৈব অহতার্থ রচনা ঋষই অপিদেব আর দেখো দৈব গুণেতে যা হওয়ার তাই হচ্ছে তুমি চিন্তা করলে কি হবে বলে এ আমাকে সোনার গয়না বন্ধক রেখেছিল আমার কাছে সুদে আসলে প্রায় সমান হয়ে গেছে তা বাড়িটার যে দাম তা সমান হয়ে যাবে বলে আমার টাকা এক্ষুনি দাও আর দিতে পারবে না আমি বাড়িটা নিয়ে নেবো এইসব প্ল্যান করছে মাথায় বুঝলেন কথাটা ভেতরে প্ল্যান আসছে বিষয়ের প্ল্যান বিষয়ের যাদের বুদ্ধি সারাক্ষণ লাভ লিস্ক প্রফিট অ্যান্ড লস সাধুর সঙ্গে থেকেও সে সারাদিনও হিসাব করছে কত প্রফিট হলো কত লস হলো তার জীবনটা এই প্রফিট অ্যান্ড লস দিয়েই তৈরি হয়েছে তার ব্যালেন্স শিট যদি মৃত্যুর সময় টানা হয় ব্যালেন্স শিট তার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টেন্সি যারা করেন তারা জানেন বলে দেখে তোমার কোনো দিন এই শেষ হবে না প্রফিট অ্যান্ড লস এই চললোই তোমার তাই তো তোমার ভবিতব্যে লেখা রয়েছে তুমি মতলব করেছো ওই গরিব লোকটা সৎলোক সে গয়নাগাড়ি জমা দিয়ে তোমার কাছে টাকা ধার নিয়েছিল মেয়ে বিয়ে দেওয়ার জন্য আর তুমি বললো যে বাড়িটাকে গ্রাস করবে ভগবান উপরে মুচকি হাসছে আমি নেই সে আমাকে ভালোবাসে নেই আমি আছি দেখছি দাঁড়া এরকম কত ঘটনা আছে পরম পূজা মাধব গোস্বী মহারাজ গিয়ে পৌঁছাচ্ছে পাঞ্জাবের পাঞ্জাবের একটা জায়গায় জম্মু না কোথায় পাঞ্জাবের একটা জায়গায় একটা গরিব শিষ্যা কিচ্ছু নেই তার সে কি করলেন মেয়েটাও বিয়ে বিয়ের উপযুক্ত কিছু নেই কোনো মতো চলে স্বামী নেই সে গিয়ে বাড়িটাকে মর্কে মর্গেজ রাখলেন বলে আমার গুরুদেব আসছে খবরদার কেউ যেন না জানে এই বাড়িটাকে আমি বিক্রি করলাম আপনার কাছে কোনো একটা সৎ লোকের কাছে বললেন আপনার কাছে আমি বাড়িটা বিক্রি করলাম কিন্তু আপনি জানবেন আমি জানলাম কেউ জানবে না আমার গুরুদেব যতদিন এখানে থাকবেন আমি দুহাত তুলে অজস্র বস্তার মতো খরচা করব গৌর হরি বল বলে আমি সব করবো এইসব বিভিন্ন গুরুদেবের সেবা করব। কিন্তু গুণাক করবো যেন কেউ জানতে না পারে টাকাটা আমাকে দিন টাকা নিয়ে সাত দশ দিন ধরে বেদার উৎসব করলেন উৎসব করে মাধব গোস্বীমায় চলে গেলেন কি আনন্দ শিষ্যার বাড়ি চলে গেল কিন্তু হাতের বাইরে কন্যার বিয়ে দেওয়ার কোনো কিছু নেই গুরুদেব অন্তর্যামী সবই জানেন এই গরিব কন্যার কি করে বিয়ে হবে কে জানে বলে যার দায়িত্ব নিয়েছেন কৃষ্ণ তার দায়িত্ব গুরুদেব নিয়েছেন তাহলে আর কি ক্ষতি তাই কি না সঙ্গে সঙ্গে খবর পেয়ে গেলেন জম্বুর গুপ্তাজি এরকম এরকম ঘটনা গুপ্ত ভগবান জানিয়ে দেন সঙ্গে সঙ্গে তিনি গাড়ি নিয়ে সোজা চলে এলেন যত লক্ষ টাকা দিয়ে পুরো বাড়ি ভাড়া করলেন বলছে এই কন্যার বিবাহ এমনভাবে দেবে রাজার কন্যার মতো আমি আছি হাম হ্যাঁ হাম খরচা করেঙ্গে জিতলা লাগে করো দেদার খরচা হলো কন্যা ভালো ঘরে চলে গেলেন সদ্গুরু সেবা বিফলে যায় পরম মাধব গোস্বী মহারাজকে একটা রাস্তার ভিখারি যখন মহারাজ গাড়িতে উঠছেন মহারাজি মহারাজি করেন কাছে আসছেন আর সেবা করে এই যা দূরে যা মাধব গোস্বামী বকছো কেন দাঁড়াব না কি বলছে এ হচ্ছে মহাপুরুষ মহারাজজি মহারাজজি ওর কাছে और काछे एसन क्या अल्लाह ভিক্ষা कुछ भिक्खा का সারা জিন্দা জিন্দগি কা जिंदा जिंदगी আমি সারা জীবন ধরে এই এইটুকু আমি জমিয়েছি খরচাবাতি করে আপ থোড়া কৃপা করে মাধব গোসাই আঁচল পেতে রেন দাও মা দাও নিলেন কিনা এর সঙ্গে বোঝা যায় যে মহাপুরুষ কাকে বলে আর বদ্ধজীব কাকে বলে কি অপূর্ব ভাব নিয়ে তিনি হাসতে হাসতে আদর করে তাকে আশীর্বাদ করে ওই ভিক্ষাটা নিয়ে নিলেন সাধারণ ব্যক্তি দূর ওই সামান্য টাকা গুরুদেব আমাদেরকে ভিকিরি নাকি এখনকার দিন যে যত টাকা আনতে পারবে কোটি কোটি টাকা সে তত বড় গুরুদেব হতে পারবে সেই যত বেশি শিষ্য করবে যত বেশি বিদেশ থেকে টাকা আনতে পারে কিন্তু আমরা দক্ষিণ ভারতে একটা ঘটনা জানি উড়ুপিতে সাতটা সাতজন আচার্য আচার্যের কাজ করেন একজন আচার্য বিদেশে চলে গেছেন না বলে কোটি কোটি টাকা নিয়ে এসছেন বাকি আচার্যের যে টিম আছেন তারা তাকে দূর করে দিলেন আউট চলে যাও এখান থেকে আমাদের এখান থেকে চলে যাও আর তুমি আচার্যের আসনে বুঝতে পারো কে তোমাকে বলেছে বিদেশ যেতে প্রথম কথাই হলো বিদেশ গেলে কোনো কোনোরকমভাবে ভাব বজায় রাখা খুব মুশকিল খাওয়া দাওয়া চলা চরিত্র অসম্ভব অসম্ভব সঙ্গে সঙ্গে তাড়িয়ে তোমার টাকা নিয়ে তুমি চলে যাও উড়ুপির ইতিহাসে উড়ুপির যে মাদ্রাচার্যের যে পিঠ সেখানে আছে তা আমাদের এখানে যে যত বেশি টাকা আনবো আবার টাকা এনেছে আসো আসো শুদ্ধ গুরু এসে ওরম নয় তোর টাকা তোর পকেটে রেখে দে আমার দরকার নেই সব সেই জন্য এখানে এই কথা বলা হলো ব্রহ্মার অনেক স্তুতি থেকে আমি এই অল্প কয়েকটা বলছি आससे त्वं भक्तियोगपरिभावितहित्सरोजवाससे श्रुतेक्षितपतननुनातपुंसां यज्जद्धियात उरुगाय विभावयति তত্তদবপু প্রণয়তে সদনুগ্রহায় কি বলছেন ত্বাং ভক্তি যোগ পরিভাবিত হিৎসরোজ আশসে সুতেক্ষিতপথননাথ পুংসাম যদ যদ ধিয়াত উরুগায় বিভাবয়তি তত্তদবপনেয়সে সদনুগ্রহায় কি বলছেন খুব মূল্যবান যারা সত্যি ভগবানকে পেতে চান কান খুলে এই কথাটা শুনতে হবে কি বলছেন ত্বাম ভক্তিযোগ পরিভাবিত হিত সরোজ আশসে সুতেক্ষিত সুতেক্ষিত ননুনাথ বংশাম ভগবান তুমি ভক্তি যোগের দ্বারা পরিভাবিত হৃদয়ে যারা এই তোমার গুণাবলী শোভন করে তোমার রূপ তারা প্রথমে কান দিয়ে শোভন করে যেমন আপনারা কান দিয়ে শোভন করছেন কান দিয়ে শোভন করার পর তখন তার দৃষ্টি খুলে যায় অন্তর্দৃষ্টি তাই কিনা তাহলে সুতেক্ষিত খুব মোস্ট ইম্পর্টেন্ট কথা প্রত্যেক গুরুদেবের দীক্ষা দেওয়ার সময় শ্লোকের ব্যাখ্যা করা উচিত নাহলে দীক্ষা হয় না মন্ত্র দিয়ে দিলে দীক্ষা হয় না জঞ্জাল সৃষ্টি হয় এই শ্লোকের ব্যাখ্যা দরকার বৃন্দাবনে বিভিন্ন সভায় এই সময় এইসব ইম্পর্টেন্ট শ্লোক অনেকবার ব্যাখ্যা করা হয়েছে সুন্দর বলছে কি প্রথমে প্রথমে তোমার হচ্ছে শ্রুতক্রিয়া প্রথমে তোমাকে কানে শুনতে হবে শ্রুতক্রিয়া প্রথমে শ্রবণ তারপরে ইক্ষণ ইক্ষণ মানে দেখাটা পরে দেখাটা পরে হবে আগে কান দিয়ে শুনতে হবে আর কান দিয়ে শুনলে পরে হৃদয়তে গিয়ে অন্তর্দৃষ্টি খুলে দেবে তখন দর্শন ক্রিয়া এফেক্টিভ হয় জড়জগতে যেমন প্রথমেই আমরা কি করি চোখ দিয়ে আমরা দেখার চেষ্টা করি হ্যাঁ তাই তো একটা সাধু এসছে শুনেছি কত লম্বা না চওড়া না কি রোগা কি ফর্সা না কালো এইগুলো সব এই বুদ্ধি দিয়ে বিচার করে যাই যে কোনো জিনিসে মন্দিরের বিজ্ঞটা কিসের রে পাথরের মনে হচ্ছে না কি বোধহয় কাঠের না না কাঠের এইসব বুদ্ধি এগুলো হচ্ছে কি মেটেরিয়াল কনসেপশন জড় বিচার কিন্তু যারা সুতেক্ষিত পথ এই পথে যারা গেছেন তারা কোনোদিনই জীবনে ধোকা পান নাই যারা বাস্তবিক সৌতপন্থা অবস্থিত নন তারা কোটি কোটি জন্ম এভাবে জন্মাবেন এবং মরবেন আমার কিচ্ছু করার নেই কিন্তু যদি সঠিকভাবে শ্রবণ ক্রিয়া আপনাদের হয় বাস্তব জায়গায় সঙ্গে সঙ্গে ক্রিয়াপতি হবে না হ্যাঁ ভগবান এই কথা তো বলেছেন নিজে হ্যাঁ ভগবান তো নিজেই আশ্রয় দিয়েছেন প্রতিজ্ঞা করেছেন না এগুলো বলেছেন আমি আলোচনা করেছি প্রথম স্কন্ধে হয়েছিল তাহলে এইভাবে দেখা যায় তোমার চিন্তন তোমার বিচার যখনই থে কানেতে শ্রবণ করে শুনতে শুনতে হৃদয়েতে চক্ষু খুলে যায় সুতেক্ষিত পতন অনুনাথ পুংসাম যজ্জধিয়াত উরুগায় বিভাবয়তি তত্তৎ বপু প্রণয়সে সদনুগ্রহায় সাধুদেরকে কৃপা করার জন্য সেই সেই সাধু যে যেই রসের ভক্ত তোমার তোমার যে স্বরূপের আরাধনা করে তুমি সেইভাবে তার কাছে প্রকট করো করোই না করে না তুলসীদাসজি মহারাজ বৃন্দাবনে ভজন করছেন করতে করতে তুলসীদাসজির ভজনে ভগবান পরাৎপর অখিলেশ্বর খুব সন্তুষ্ট হয়েছে ভগবান এসে দাঁড়িয়ে পড়েছেন সম্মুখে তুলসীদাসের সম্মুখে ভগবান দাঁড়িয়ে পড়েছেন শ্যাম সুন্দর রূপ আহা অপূর্ব বংশী বদন হাতে তুলসীদাসজি আনন্দে বিহল কিন্তু একটা প্রার্থনা করলেন প্রভু তুমি যে রূপ ধারণ করে আমার কাছে এসছো আমার ঈশ্বদেব তো আমার ইষ্টদেবের যদি রূপ ধারণ করে আসো বড় ভালো হয় কারণ ইষ্টেতে আমার প্রীতি যদিও তুমি সেই তুমি সেই তুমিই এসছো কিন্তু ইষ্টদেবে আমার বড় প্রীতি আচ্ছা ইষ্টদেবের তোর প্রীতি সঙ্গে সঙ্গে সেই কৃষ্ণরূপ গিয়ে সেখানে কি হলো সে সেই রামরূপ ভেসে উঠল হলো কি না তাহলে এই কথা সত্য হলো কি না তত্তদবপনয়সে সদনুগ্রহায় সৎ মানে সাধুকে অনুগ্রহায় অনুগ্রহ করবার জন্য কি করলেন তত্তদবপু প্রণয়সে সেই সেই রূপ তুমি ধারণ করে তার সামনে তাকে কৃপা করো তাই কি না কেন তার তার ওই রূপে সেই ইষ্টদেব ওটা না দেখলে ভাল লাগছে না তার মুরারি থেকে কত বোঝালে মুরারি কৃষ্ণের ভজন কর ভালো হবে কৃষ্ণ কত রসময় প্রভু তুমি বলছো আমি পারছি না রামের চরণে আমি প্রাণ আমার মাথা বিক্রয় করেছি রাত্রিবেলা ঘুমিয়ে ঘুমিয়ে চিন্তা করছেন প্রভু আমার বারবার বলছেন তুই কৃষ্ণ ভজন কর কিন্তু আমি তো মাথাটাকে তুলতে পারছি না রামের চরণ থেকে বিক্রি করে এক কাজ করি প্রভুর কথা অমান্য হবে নালে এক কাজ করি একটা কাঁতি দিয়ে নিজের গলাটাকে কেটে ফেলে দিই তাহলে প্রভুর কথা অবমাননা হচ্ছে আমি কি করি তখন একটা কাঁথি বানিয়ে রেখেছেন মহাপ্রভু চলে এসছেন মুরারি কাঁথিটাকে বার কর শিগগিরি কিসের কাঁথি আর তুই কি ভেবেছিস আমি জানি না কাঁথিটাকে বার কর যে কাঁথিটাকে বানিয়ে রেখেছিস কামারশালা থেকে নিজেকে মারবার জন্য শিগগিরি বার কর তুই কি ভেবেছিস আমি জানি না বার কর শিগগিরি তখন চোখে জল নিয়ে কাঁদছে মুরারি মরে গেলেই যদি ভগবানকে পাওয়া যায় তাহলে তো মরা যায় আরে তোর যে নিষ্ঠাটা রামের চরণে এইটাকে পরীক্ষা করার জন্যই তো তোকে আমি বলেছিলাম ধন্য সেই সেবক যে ইষ্টের চরণ ছাড়ে না আর তুই তো হনুমান আর হনুমানজি মহারাজ তুই কেন রামের চরণ ছাড়বি খুব কর আমি আছি গৌর বলছেন আমি তো রাম আমি তো কৃষ্ণ সেই সেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ কাউ কি সন্দেহ হয় নাকি এ নিয়ে জগন্নাথ মন্দিরে দেখবেন জগন্নাথের যেখানে চরণ চিহ্ন তার পাশে গিয়ে দেখবেন গৌরাঙ্গের তিনটে রূপ এক হাতে ধরে রয়েছেন তীর ধনুক আর এক হাতে বাংশি বন্ধন করছেন এক হাতে দণ্ড আর কমণ্ডল আবার পাটাকে ফোল্ড করেছে কৃষ্ণের মতো আর মাথা আবার জঠা রয়েছে <laughs> সুন্দর অপূর্ব রূপ সেই রূপটাকে ভোলা যায় না কীর্তনগুলো যে বলেছে এগুলো সত্যি কথা এবং গৌরাঙ্গ এই রূপে দর্শন দিয়েছেন নিত্যানন্দ দেখেছিলেন সর্বভৌমর দেখেছিলেন নিত্যানন্দকেও দেখিয়েছিলেন সাক্ষাৎ নিত্যানন্দ কি চৈতন্য মহাপ্রতীকে আলাদা নাকি নিজেও তো ভগবান তথাপি গৌরের রূপ দেখে ফেলেছেন আরে বাপ রে বাপ আর সর্বভৌমাচার্য সেও দেখে ফেলেছিলেন তাকে দেখে দর্শন দিলেন আমি রাম আমি কৃষ্ণ আমি গৌর চৈতন্য দেখা দিলেন তথাপি তো লোকের তর্ক বিতর্ক যাচ্ছে না ও রেখে দেও সব হয় ওর লেখা থাকে ওরকম তাই তো লেখা থাকে আমাদের দেশের শিক্ষা সংস্কৃতি সভ্যতা এই যা কিছু আমরা এই যে বেদে পুরাণে আছে সব কিছু এটার প্রতি আস্থা ছেড়ে দেওয়ার জন্যই আজকে মানুষ পশুর সমান হয়ে গেছে পশুর থেকেও সমান বলবো না পশুর থেকেও নিচু লেভেলে চলে গেছে কি কারণ বলছে ভারতবর্ষের যে ঐতিহ্য অনন্ত ঐতিহ্য সেই ঐতিহ্যগুলোকে উপেক্ষা এসব কি হবে এই জন্য পশুর থেকেও নিচে নেমে গেছে যে যে দেশের ইতিহাস দেখবেন যে যে দেশের সভ্যতাগুলো তাদের পূর্ব ট্র্যাডিশন তাদের পূর্বের সভ্যতা পূর্বের সংস্কৃতিকে উপেক্ষা করেছে সেই সেই সভ্যতার একটাও বাঁচেনি বেঁচেছে কি মিশর ব্যাবিলিয়ন ইত্যাদি সব দেখবেন বিচার করে কোনোটাই ঠেকেনি সব ধ্বংস হয়ে গেছে জার্মানিও আবার বিরাট হয়েছিল ঝামেলা রিফর্মেশন হয়েছিল পুরো জার্মান শেষ খালি ওরা এত তাড়াতাড়ি ইম্প্রুভমেন্ট ইম্প্রুভমেন্ট কেন করতে পারলো ওই যে সিনসিয়ারিটির কারণে পাংচুয়ালিটি এবং সিনসিয়ারিটি এবং ন্যাশনালিটি এ তিনটে কারণ যেটা আমাদের একটাও নেই না তো পূর্বের ঐতিহ্য এইসব অপ্রাকৃত জগতের এইসব বিষয়ে বিশ্বাস থাকতে পারবো তবু যদি বিজ্ঞান দিয়ে আলোচনা করে দর্শন দিয়ে সমস্ত অ্যাঙ্গেল থেকে তথাপি মানবে না উল্টে বলবে এসব উড়িয়ে দিলে ভালো তো এখনকার দিনে মডার্ন সোসাইটি জমায় ছাগলের দল মডার্ন সোসাইটি তো এদিকে আয় মডার্ন সোসাইটি আমি দেখাচ্ছি তোকে পাগলের কথা মহারাজ এসব উন্মত্ত ব্যক্তি নিজে ধ্বংস হচ্ছে সমাজকে ধ্বংস করছে প্রচুর পরিমাণে ভগবানের কথা আলোচনা হওয়া দরকার সমাজ তখন সভ্যতা আবার ফিরে পাবে অসভ্য সমাজ সভ্যতা ফিরে পাবে বাস্তব সভ্যতা তাহলে আমরা আলোচনা করলাম ভক্তি যোগ পরিভাবিত হৃদয়েতে যখন ভক্ত কানেতে সুতো ধারণা কানের দ্বারা যে শুনেছে তার দ্বারা ধারণা হৃদয়তে এসে অবলোকন করছে ইক্ষণ ক্রিয়াটা পরে হয় আগে সুত ক্রিয়াটা হয় তখনই সে বাস্তবিক অপ্রাকৃত জগতের অনুপ্রবেশ করতে পারে তার আগে হয় না যখনই কেউ ভজন রাজ্যের কিছু জানতে প্রথমেই ধামে গেল সাধুর কাছে এলো কোনো জায়গায় গেল প্রথমেই আধ্যাত্ম জগতের কোনো কিছু যখন সে চোখ দিয়ে দেখার চেষ্টা করছে তখন সে ধোকা খেয়ে যাচ্ছে যখনই কেউ চোখ দিয়ে দেখার চেষ্টা করে কান দিয়ে শুনে ফেলার চেষ্টা করে জড় জগতের বিচারে তখন সে ধোকা খেয়ে যায় তার দ্বারা আর কোনো কিছু হবে না যেটা আমি বলতে গিয়ে শিক্ষিত সমাজে বলে থাকি লজিক্যাল ইন্টারপ্রিটেশন কে not stand in the way of their absolute truth অপ্রাকৃত জগতের দিকে তোমাদের কোনো অনুমান বিচার অ্যানালিসিস কোনো কিছুই কাজে লাগবে না কোনো কিছুই কাজ হবে না কোনো কিছুই কাজ হবে না এবার ভগবানের সমস্ত মন্নন্তর আদি কি করে প্রকাশ হয় মনু কি করে পালন করেন সপ্তর্ষি আদি বিভিন্ন সৃষ্টির অনেক বর্ণনা ব্রহ্মা সৃষ্টির বন্ধন করছেন কিভাবে সৃষ্টির প্রথম থেকে নানা রকমভাবে মানসিক সৃষ্টি তামসিক সৃষ্টি অনেক রকমভাবে অনেক রকম সৃষ্টি হয় তারপর ব্রহ্মার বাস এখন যে সৃষ্টিটা হচ্ছে এটা হচ্ছে অন্যরকম সৃষ্টি মৈথুন ধর্মের দ্বারা এর দ্বারা সৃষ্টিকে তিনি জগতে প্রকট করলেন বেশি করে তার আগে সৃষ্টি চলছিল না পরবর্তী সময়ে যখন এই পদ্ধতিতে সৃষ্টি শুরু হলো তখন কিলবিল করে পোকার মতো মানুষ বাড়তে আরম্ভ করলো জগতে সমস্ত প্রাণী এই পদ্ধতিতে এখন সন্তান আদি উৎপাদন এবং সব কিছু হতে আগে কিন্তু এরকম ছিল না আগে মানব সৃষ্টি ছিল মানব সৃষ্টিতে মরিচি আদি সব অনেক কিছু হয়েছিলেন তারা অনেক রকম ব্যাপার সেসব আর আলোচনা করে এখন কোনো রকম দরকার নাই এবারেতে ধীরে ধীরে কি হলো আমরা এবার দেখছি এখানে বরাহরূপী ভগবান কর্তৃক জলমগ্ন পৃথিবীর উদ্ধার স্বয়ংভূম মনু পিতার কাছে গিয়ে কারণ পূর্বের ছেলেপেলেগুলো বলেছে চতুর্সনকে বলেছিল ব্রহ্মা বললেন বাবা তোমাদের সংসার করতে হবে তা নাহলে সৃষ্টি বাড়ছে না ভগবান আমাকে আদেশ করেছেন চতুর্সন পরিষ্কার জানিয়ে দিলেন আমাদের দ্বারা এসব হবে না কি আমি আদেশ করছি হবে না বল না আমরা এসব পারবো না যা বেটা অভিশাপ দিলাম বাচ্চা হয়ে থাকবি চিরকাল চার বছরের বাচ্চা ওই জন্য চতুর্সন হচ্ছে সবচেয়ে পুরনো কিন্তু ওদের বয়স আর বাড়ে না বয়স বাড়ছে সাইজে বাড়ে না সবসময় চার পাঁচ বছরের বাচ্চার মতো এইরকম থাকে ছোট্ট যেখানে যায় কাপড় চোপড় নেই ঘুরে বেড়ায় কিন্তু সবচেয়ে পুরনো তারা হচ্ছে আদি পিতামহ ব্রহ্মা বললেন আমার কথা শোনো সৃষ্টিটাকে বাড়াও তোমরা এরা সংসার করো না আমাদের দ্বারা সংসার হবে না সংসার হবে না আমি আদেশ করছি ভগবান আমাকে বলে যা বেটা অভিশাপ দিলাম বাচ্চায় থাকবি চিরকাল ঠিক আছে বাচ্চাই থাকবো কি আছে তাতে তাতে কি ক্ষতি হলো আমাদের কিছু ক্ষতি হলো মহাপ্রভুকে যখন ব্রাহ্মণটা বলছি বলছেন বারবার তোমার ওই তোমার ওই সংকীর্তনে আমি ঢোকবার চেষ্টা করেছি দরজা বন্ধ ছিল বড় কষ্ট পেয়ে আমি চলে এসেছি আজকে গঙ্গা স্নানে তো তোমাকে বেজে অভিশাপ দেবো তোমাকে পইতে ছিঁড়ে অভিশাপ দিচ্ছি যাও তোমার সংসার সুখ হবে না মহাপ্রভু হো হো করে হাসছেন ভালোই হলো তোমার সংসার সুখ হবে না যাও পইতে ছিঁড়ে অভিশাপ দিচ্ছে মহাপ্রু হেসে কুটি পাটি বলে ভালোই অভিশাপ হয়েছে ব্রাহ্মণ সংসার সুখ চলে গেল তো ভালো হলো সংসার সুখের মধ্যে পড়ে থাকা কি বুদ্ধিমানের কাজ এখানে ব্রহ্মা এবার কি করলেন ব্রহ্মা দেখলেন এসব কেউ আমার ছেলেপেলেরা কথাবার্তা শোনে না স্বয়ংভ মণিকে বললেন বাবা মনু বললেন আমি আপনার কথা শুনবো পিতা বলুন পিতার যাহা দায়িত্ব পালন করা উচিত পিতা স্বর্গ পিতা ধর্ম ইত্যাদি বলে পিতা যা বলে এটা মানা উচিত তাহলে তোমার উপর আমি খুব সন্তুষ্ট কি করতে হবে বলুন বল তোমাকে সৃষ্টি করতে হবে এই সব সৃষ্টি তোমাকে এইসব প্রজাপতি বাড়াতে হবে সমস্ত জনসংখ্যা সৃষ্টি যেন সংসার যেন বিদ্যুৎ এটা ভগবানের আদেশ হয়েছে আমি কি করব মনু বললেন আমি পৃথিবী আমি কি করে সৃষ্টি করব কেন আমি আদেশ করলাম বলে আপনার পৃথিবী তো যেখানে সৃষ্টি হবে তো জলের তলায় হ্যাঁ জলের তলায় হ্যাঁ জলের তলায় ওটাকে আগে তুলুন তারপর আমি সৃষ্টি ফিষ্টি করবো বোমা বলো অবৈধ জলের তলায় কী করে গেল পৃথিবী এ তো মুশকিল ব্যাপার আমি তো আগে সেই জলগুলো পান করে ফেলেছিলাম আবার জলের তলায় কোথায় গেল মানে নিশ্চয়ই কোনো চক্রান্ত আছে কোনো ব্যাপার ঘটেছে হ্যাঁ যাক ঠিক আছে এখন বসে বসে চিন্তা করে করতে আরম্ভ করলেন আর এখানে বিদুরজি মহারাজ সুন্দর একটা শ্লোক বললেন সেই শ্লোকটার একটু ব্যাখ্যা হওয়া দরকার না এটা আমি ব্যাখ্যা অলরেডি করে দিয়েছি বিগত কয়েকদিনের ব্যাখ্যা আলোচনায় সুতঃসপুংসাম সুচির সমস্য নঞ্জ শাশুরের বিরুদ্ধ অর্থ তত্তদ গুণানু শ্রবণম মুকুন্দ পদারবিন্দ হৃদয়েশু যেশাম যারা ভগবানের চরণ কমলকে প্রেমের দ্বারা হৃদয়তে অবরুদ্ধ করে রেখেছেন সেই সব মহাপুরুষগণের সেবা যদি তোমরা করতে পারো তাহলে বেদ বেদান্ত উপনিষদ শাস্ত্র আদি পড়ে কষ্ট করে শ্রদ্ধায় অধ্যায় নিরুদ্ধায় এসব করে যত কষ্ট করে যে জিনিসটা লাভ করবে কি জন্য করছো যেটা লাভ করার জন্য এই এই মহাপুরুষগণের চরণের সেবা করে তাদের গুণগান শ্রবণ করে অনায়াসে তুমি পেয়ে যাবে বোঝা গেল খালি এই মহাপুরুষগণের হরিকথা শোনো তাদের কথা বোঝো তারা কি বলতে চাইছেন আবার তাদের গুণগান করো তাদের চরিত্র তাদের স্বভাব তাদের কথা গুণকে যেমন নারদজি করেছিলেন ঋষিগুলো চলে গেছে এবার জঙ্গলে বসে বসে ঋষিগুলো আমাকে কি উপদেশ করে গে আহা কি সুন্দর এবার চোখ বুঝে চিন্তা করছিলেন তখনই তো ভগবান একবার এলেন হৃদয়তে ঝলক দর্শন দিলেন এইসব কথা তাহলে এইসব কথা আমি আর ব্যাখ্যা করব না সময় চলে যাচ্ছে এখন ব্রহ্মা এভাবে চিন্তা করতে করতে পাগল হয়ে গেলেন বলে কি ব্যাপার কি করা যায় তা আমাকে ব্রহ্মা মনু বলছেন আমাকে উপদেশ করুন বলে উপদেশ এইরম এরম ভাই করো তুমি বলে আমি কোথায় করব পৃথিবীতে জলের তলায় উদ্ধারের যত্ন করুন ব্রহ্মা বললে কী কথা কী করে জলের তলায় গেল আমি তো জলে তো কী প্রকার উদ্ধার করি এভাবে চিন্তা করছেন বসে বসে পূর্বে তো আমি জলগুলো সব পান করে ফেলেছিলাম এখন আবার জল কোথায় গেল মহাপ্রলয়ের জল এই চিন্তা করতে করতে হঠাৎ ব্রহ্মা যখন বসে এক একমন হয়ে চিন্তা করছেন হঠাৎ নাসিকা বিবর থেকে ছোট্ট একটা মশার মতো কে বেরিয়ে এলো টুক করে বেরিয়ে এসে এবার চোখের সামনে এরকম আস্তে আস্তে বড় হচ্ছে এরা আস্তে আস্তে পাথরের মতো বিশাল বড় হলো পাহাড়ের মতো তারপরে হুঙ্কার করে বরাহদেব একবার চিৎকার করতে আরম্ভ করলেন গেরে হুঙ্কার করে এরকম গাঁটটাকে এরম করে লাপিয়ে গিয়ে কি করলেন বরাহজি ভগবান সেই প্রলয় জলের মধ্যে এক ঝাঁপ মারলেন ঝাম বানার পরে পৃথিবী পার একবার জলেতে এরকম করছে ভগবান এরকম এরকম নাকের দ্বারা শুকতে শুকতে পৃথিবী কোথায় আছে সেখানে গিয়ে কী করলেন পৃথিবীটাকে দাঁতের দ্বারা এরকম ধরে এরকম উঠে আবার সেই জায়গা মতো রেখে দিলেন বিন্যাস কিরকম জাদু জল থেকে তুলে ওখানে রেখে দিলেন ওখানে রয়ে গেল কোনো ধরার কিছু নেই কিছু নেই আমরা কত কিছু দড়ি দিয়ে বেঁধে রাখি সেকল দিয়ে কিচ্ছু নেই ভগবান গিয়ে নিজের শক্তি আধার শক্তি যেমন আমরা অর্চন করার সময় করি এরকমভাবে কি করি এরমভাবে আগে ওম আধার শক্ত হয় এনামাহা করতে হয় তো আধার শক্তি না এলে না সেখানে অর্চন হবে না সেখানে এই যে আসনে বসেছি ব্যাস আসনে কিচ্ছু হবে না কাঁচকলা আধার শক্তি যদি না থাকে হবে না আমি কুর্মদেবের কৃপা নিয়ে তার ওপরে বসেছি তিনি আমায় ক্ষমা করুন নাহলে কিচ্ছু হবে না তাই তো এইভাবে আধার শক্তিকে যাজন করছেন করে তিনি রেখে দিলেন এখানে একটা কথা আমার বলে রাখা দরকার যে বর্ণনা প্রসঙ্গে এখানে বলছেন মৈত্র ঋষি বলছেন যে এই যে জল থেকে যখন বরাহদেব এরকমভাবে পৃথিবীকে তুলছেন সেই সময় জল থেকে তোলার সময় হিরণ্যাক্ষ নামক এই অসুরের সঙ্গে তার লড়াই হয়েছিল বধ করেছিলেন তিনি এখন যারা তত্ত্ববিদ্যার অবাক হয়ে যাবেন ভাই কি ব্যাপার টিকাকার বিশ্বনাথ চক্রবর্তীবাদ বলছেন বরাহদেবের আবির্ভাব দুই ভাবে দুই রকম হয়েছিল শ্বেত বরাহ কল্পে একটা সেই সময় শ্বেত রূপে শ্বেত বরাহ রূপে এসেছিলেন খালি পৃথিবীটাকে ওপরে তুলে দিয়ে অন্তর্ধান করেছিলেন আর কৃষ্ণ বরাহ যেটাকে একবার নীল বর্ণ ডিপ নীল অপূর্ব শ্যাম বরাহ বলা হয় মথুরাতে এইসব আছে নৃত্য পূজিত হচ্ছে সেখানে এটার ঘটনাটা কিন্তু পরে কিন্তু আলাদা আলাদাভাবে এর বর্ণনা না করে তন্ময় হয়ে মৈত্র ঋষি একসঙ্গে বলে দিয়েছেন এতে ভয়ের কিছু নেই যারা টিকাকা তারা ব্যাখ্যা করে বলছেন এটা এক ঋষি ভগবানের কথা বলতে বলতে বিহল হয়ে অল্প কথায় রেছে কারণ অনেক কথা বলবার আছে সেই জন্য দুটো বরাহ অবতারকে আলাদা আলাদাভাবে বলেন না বাস্তবিক পক্ষে প্রথম বরাহ অবতারে ভগবান পৃথিবীকে জল থেকে উদ্ধার করে দিয়ে আধার শক্তি সঞ্চারিত করে এবার চলে গেছে পরবর্তী সময়ে যখন তখন হিরণ্যাক্ষের সঙ্গে লড়াই হয়েছিল এটা আমরা পরবর্তী সময় জানব এখন যেই হিরণ্যাক্ষের কথাটা চলে এলো তখনই এবার প্রশ্ন করছেন বিদুরজি মৈত্রীজি হিরণ্যাক্ষ সেটা আবার কে বলো তুমি জানো না জানো না এ অনেক ঘটনা বলে কিরকম বলছে হিরণ্যাক্ষ হিরণ্যক শিবু এরা দুজনে জয় বিজয় নামে দুজন এই যে ভগবানের যে ধাম আছে বৈকুণ্ঠের পার্শ্বদ ছিল এরা ঘটনাক্রমে এমন অপরাধ করে যার ফলে তারা অসুরজনী প্রাপ্ত হয়ে এই জগতে পতিত হয় আরও ইন্টারেস্টেড হয়ে গেল আচ্ছা আচ্ছা আচ্ছা খুলে বলুন তো ব্যাপারটা কি বলা এরকম হচ্ছে ঘটনা যে চতুর্শন সনন্দ সনাতন সনাত কুমার আদি যা আছেন তারা একদিন এরকম তারা তো যেখানে খুশি যেতে পারে আর বিশেষ করে তারা ব্রহ্মার থেকে ভগবানের ভক্তির কথা কিছু শুনেছিলেন যদিও তারা নির্বিশেষ ব্রহ্মতে ভজনা করতেন কিন্তু ভগবানের রূপগুণ শুনে তাদের খুব লোভ হয়ে গেছে তারা একদিন ঘুরতে ঘুরতে ভ্রমণ করতে করতে জল চাল ঘুরে আসি ভগবানের বৈকুণ্ঠে ওরা চলে যেতে পারে ঘুরতে ঘুরতে বৈকুণ্ঠে চলে গেছে বৈকুণ্ঠে চলে গিয়ে তারা একটার পর একটা দরজা অতিক্রম করে যাচ্ছেন গিয়ে যখন আর একটা দরজায় পৌঁছেছেন তখন সেখানে দুজন দাড়ি দ্বারপাল ছিল চতুর্ভুজ পিতবাসন বৈকুণ্ঠের দ্বারপাল সাধারণ কেউ নয় ভগবানের সারূপ্যপ্রাপ্ত হয়েছে তারা আটকে এই ভেতরে যাচ্ছ কোথায় যখন এরকম চোখ পাখি এরকম বেদটাকে এরকম তুলেছে তারা তখন বলছে মাথা খারাপ হয়ে গেল নাকি হ্যাঁ মারবার জন্য এরকমই চোখ গরম করছে এই বৈকুণ্ঠে কারা আসতে পারে যে তোমরা কে জিজ্ঞাসা করছো তোমরা কে এই যে জিজ্ঞাসা করলে কেন জিজ্ঞাসা করলেন বৈকুণ্ঠে কারা আসতে পারে ভগবানের কৃপা আমরা আসছি না ভেতরে যাওয়া হবে না তবে রে ভেতরে আমরা ভগবানকে দর্শন ভেতরে যাওয়া হবে না যে এরকম আটকেছে তখন সঙ্গে সঙ্গে মুখ দিয়ে অভিশাপ বেরিয়ে যা এরকম বুদ্ধি ভেদ বুদ্ধি বৈকুণ্ঠে কখনো কুণ্ঠা আছে এখানে তোমাদের কোনটা করতে গেল যাও ওষুধ ভাবতে হবে যা সাত জন্ম এরম আবিষাপ দিয়ে পরে সেটা পায়ে ধরে সেটা কমানো হয়েছে ভগবান তখন সব জানতে পেরে গেছেন লাফিয়ে চলে এসছেন লক্ষ্মীকে নিয়ে গেটের সামনে আসার সঙ্গে সঙ্গে চতুর্সন দণ্ডবোধ করলেন করে বললেন প্রভু একটা ভুল করে ফেলেছি বলে কি বলে একটা অভিশাপ দিয়ে ফেলেছি আমাদের ঢুকতে দিচ্ছিল না ভগবান হেসে বললেন তোমরা অভিশাপ দাওনি আমার ইচ্ছা এটা হয়েছে তোমার আপনার ইচ্ছায় আমার ইচ্ছা হয়েছিল এই জয় বিজয়কে জগতে পাঠাবো পাঠিয়ে তাদের সঙ্গে একটু খেলা করব বিভিন্ন রকম লড়াই আদি করবো যুদ্ধরস চতুর্ষণ ক্ষমা চাইলেন কিন্তু বলছি ক্ষমা চার কিছু নেই আমার ইচ্ছাই হয়েছে জয় বিজয়কে বলছেন কোনো চিন্তা নেই তোমারা যে অভিশাপটা পেয়েছে আমার ইচ্ছায় এখন সাত জন্মে আসবে কি তিন জন্মে আসবে কি বলো কারণ আমরা বেশি দিন থাকতে পারবো না আমরা বেশি দিন আপনাকে ছেড়ে থাকবো তাহলে এক কাজ করো তাহলে প্রতিকূলভাবে আমার সঙ্গে যদি তোমরা চলো তাহলে তিন জন্মে আসবে আর অনুকূলভাবে করতে গেলে টাইম লাগে অনেক সময় লাগবে প্রতিকূলভাবে করতে গেলে কন্টিনিউয়াস শত্রুতা শত্রুতা নিবন্ধন আমার কথা খালি চিন্তা করবে তা আমার কাছে চলে আসবে সাজিয়ে ভগবানের কীভাবে এসে পরে অনেক কথা আছে এর মধ্যে আমি অল্পের মধ্যে চলে গেলাম এক এক জন্ম কীভাবে স্টেপ বাই স্টেপ গিয়ে রাম যমুনেতে রাবণকে পানলে ওই একই ওরাই কিন্তু ওই জয় এবং বিজয় হিরণ্যাক্ষ হিরণ্যকশিবু রাবণ কুম্ভকর্ণ হ্যাঁ শিশুপাল দন্তবর্ক এইসব পরপর তারপরে আমাদের টিকাকাররা বলেন জগাই মাদায় আর জগাই মাদায়ের সময় একবার নেট প্রফিট হয়ে গেল জগাই মাদায়ের সময় সবচেয়ে বেশি লাভ হলো কি হলো ভগবানের প্রেম পেয়ে গেলেন গৌর তো ব্যাস অবশ্যই এটা সব জন্মে হয় না এটা রসিকতা করছি আমি সব জন্মে তো গৌর আসেন না গৌর আসার অনেক দেরি আছে কৃষ্ণ জন্ম অনেক বিষয় এসব কৃষ্ণ আবির্ভাবের সময় আমি তার আগে বলবো তাহলে এখানে পৃথিবীকে তুলে দিয়ে অন্তর্ধান করলেন সমস্ত ঘটনাটাকে খুলে বলবার জন্য প্রার্থনা করলে বিদুরজি যখন পুনরায় প্রার্থনা করলেন একটু খুলে বলুন হ্যাঁ বুঝতে পারছি না আরও ভালো করে বিস্তৃত বলে এক এই যে অভিশাপের কথাটা বললাম মানে হ্যাঁ এ তো বললেন ওই যে জয় বিজয় পড়ে গেছে এরা কশ্যপ ঋষির দিতি নামক যে ভার্যা কন্যা এই দিতি নামক যে পত্নী ও দিতির গর্ভেতে আসি আবির্ভাব হয়েছে কশ্যপ ঋষির দিতি এবং অদিতি এই দুই রকম দুইজন ভার্যা হ্যাঁ দ্বিতীর গর্ভে দৈত্যরা এসছেন অদিতির গর্ভে অদিতি মায়ের গর্ভে দেবতারা এসছেন দেবতাদের মা তিনি এক কথায় বলতে গেলে দেবতাদের মা আর কশ্যপ ঋষির সব সন্তানে এই জগৎ ভর্তি যত আছে কশ্যপ ঋষির বংশ পরম্পরায় সব এসে আজকে এই জগৎ পূরিত হয়েছে কশ্যপ ঋষির বংশ পরম্পরা যত আছে সাপ ব্যাং যত সব কশ্যপ ঋষির থেকে কি করে এসে অনেক ব্যাপার যাই হোক এখন দ্বিতীয় গর্ভসঞ্চারের ব্যাপারে অল্পের উপর আমি কথা বলি কশ্যপ ঋষি বিরাট তপস্বী সবসময় ভজন করেন ভজন করতে করতে হঠাৎ দেখেন পত্নী এসে যজ্ঞের আলয়ে এসে প্রার্থনা করছেন স্বামী আমি সন্তান চাই আপনার কাছ থেকে প্রার্থনা করছি বলে দেবী সন্তান তো প্রার্থনা খুবই ভালো আমরা দাম্পত্য জীবন করছি খুবই ভালো মঙ্গলময় কথা আমরা তো গৃহস্থ জীবন করছি খুব ভালো কিন্তু একটু সময় অপেক্ষা করতে হবে কেন এখন আমি যজ্ঞের আগারে শেষ আহুতিটা দিচ্ছি এখন সায়ংকাল এই এখন সন্ধ্যা সময় তো এই সময় তো অমঙ্গলজনক সময় অপেক্ষা করতে হবে তিনি বললেন আমি অপেক্ষা করতে পারবো না বললো অপেক্ষা করতেই হবে এই সময় শঙ্কর ভগবান ভূতপেত নিয়ে এরকম বিচরণ করেন বিভিন্ন অমঙ্গল মঙ্গলের প্রশ্ন আছে বিশেষ করে আমরা ঋষি ঋষির বংশে যেসব জন্মাবে তো অমঙ্গলজনক জন্ম হলে ভালো হবে না কিন্তু ভগবানের এমনই প্রেরণা দিতি কিছুতেই ছাড়বেন দিতে বলছে না আমি আমি অপেক্ষা করতে পারবো না তখন ভগবান চিন্তা করলেন এটা নিশ্চয়ই ভগবানের কোনো এটার মধ্যে কোনো প্রেরণা আছে দিব্য চোখে অনুভব করলেন ভগবান আমি কি করব। নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে তোমার কোনো তোমার কোনো উদ্দেশ্য এর মধ্যে আছে তখনই সাধুগুরু বৈষ্ণব এই যে যারা আছেন ঋষিমুনি এরা ভগবানের কি গুপ্ত উদ্দেশ্য এটা অবলোকন করে তাই তো করে ওই কাজটা করলেন করে তারপর জলের মধ্যে নামলেন নেকে জলের মধ্যে তর্পণ করলেন জলাশয় পবিত্র হন ভগবান আমাকে ক্ষমা করুন আমি আপনার এমনই একটা মায়া বিস্তার হয়েছে আজকে ভগবানের ইচ্ছাতেই হয়েছে পরবর্তী আমরা শুনবো কশ্যপ মুনি সঙ্গে সঙ্গে বললেন দিতি লজ্জিত হলেন লজ্জিতা হলেন বললেন স্বামী আমি তো ভুল করি বলে এখন আর বললে কি হবে যা হত হয়ে গেছে তোমার গর্ভে জঠর অধম হবে অধম জঠর সে কি বলে হ্যাঁ সমস্ত জগৎ কাঁপবে কষ্টে তাই নাকি কাঁদতে আরম্ভ করলে কেঁদে তো লাভ হবে না আমি তো তোমায় নিষেধ করেছিলাম বললাম এই সময় গর্ভের সময় নয় তুমি অপেক্ষা করো তুমি শুনলে না এখন এটা হবে তবে একটা সান্ত্বনা দিলেন হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু এই যে হিরণ্যকশিপুর এই যে বংশ হিরণ্যাক্ষ এদের একজনের বংশে এমন একজন আসবেন যে জগৎকে পুরো আলো করে দেবেন ভগবানের গুণ যশ একেবারে প্রতাপ ঝান্ডা উড়িয়ে ঝান্ডা বুঝে পতাকা উড়িয়ে দেবেন এখন জয় ঝান্ডা এই কথাটা বলে তিনি মৌন ধারণ করলেন ত্বং ভক্তিযোগ পরিভাবিত হেৎসরোজাসে সুতেক্ষিত পতননাথ পুংসাম যদ যদ ধিয়াত উরুগায় বিভাবয়তি তত্তদবপুপনয়সে সদনুগ্রহায় বাঞ্ছাকল্পদুর্বশিকে বাসিন্দ পতিতানং পাবন বৈষ্ণব জন